يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم كما كتب على الذين من قبلكم لعلكم تتقون عن أبي عبيدة رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول الصيام جنة ما لم يخرقها أو كما قال عليه الصلاة والسلام দুরুশরী পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ كما صليت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد মহান রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুক্রিয়া আদায় করছে যিনি আমাদেরকে পবিত্র জুমায়ের দিন পবিত্র জুমায়ের নামাজ আদায়ের লক্ষ্যে মসজিদে আসার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ কোরআনে কারিমের দ্বিতীয় নম্বর পাড়ার সুরায় বাকারার একশত বিরাশি নম্বর আয়াত নাসাই এবং এবনে মাজা শরীফের একটি হাদিস পড়েছি তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসকে সামনে রেখে নির্ধারিত সময়ের ভিতরে কিছু কথা বলার ইচ্ছে করবো আমার তৌফিকি ইল্লা বিল্লা বছরের শ্রেষ্ঠতম মাস রমজান মাস এই মাসে আমাদের উপর সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব এসে যায় রোজা রাখা রোজা রাখা কাকে বলে সূর্য উদিত হওয়া থেকে নিয়ে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত এই সময়ের ভিতরে যাবতীয় পানাহার এবং স্ত্রী সহবাস থেকে বিরত থাকাকেই রোজা রাখা বলা হয় রোজা রাখার এই ব্যাখ্যা শুনে হয়তো অনেকে ভয় পেয়ে যেতে পারেন যে এত দীর্ঘ টাইম না খেয়ে থাকব প্রায় ষোলো ঘন্টার মতো একটা দিন এত লম্বা সময় কিভাবে উপবাস থাকবে একটা প্রশ্ন আসতে পারে একটা ভয়ও কাজ করতে পারে ভিতরে আল্লাহ রব্বুল আলমিন দয়ার সাগর আয়াতের অগ্রভাগে আমাদেরকে সান্ত্বনা দিচ্ছে কামা কুতিবা আলাল্লাদিন মিন কবলিকুম যে রোজা শুধু তোমাদের উপর যে ফরজ করা হয়েছে তাই নয় তোমাদের আগে যে সমস্ত উন্মত অতিবাহিত হয়ে গিয়েছে ওদের উপরও রোজা ফরজ করা ফরজ ছিল তাহারা যেহেতু রাখতে পেরেছে তোমরাও রাখতে পারবে কোনো কষ্টের কাজে যদি আপনি অন্যকে দেখতে পান তখন আপনার কাছে ওই কষ্টটি সহজ হয়ে যায় যেমন ধরুন আপনার একশত চার ডিগ্রি জ্বর জ্বরে কাতরাচ্ছেন আপনি হঠাৎ একজন লোককে দেখলেন তার একশো তো ছয় ডিগ্রি জ্বর তখন আপনার ওই একশো তো চার ডিগ্রি জ্বর কথা আপনি ভুলে যাবেন কেন ভুলে যাবেন যেহেতু আপনার থেকে কষ্টওয়ালা আরো একটা লোক আপনি দেখেছেন আপনি যে মুসিবতে আছেন ওই মুসিবতে যদি আরো একটা লোককে দেখেন তখন এই মুসিবতটি আপনার কাছে একটু লাঘব হয় একটু সহজ হয়ে যায় তো আল্লাপাক কত দয়ালু আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন হে ইমানদারগঞ্জ আল্লাহ ইয়া ইউহান নাস বলে নাই বলেছেন এই মেন্দারগণ এই কঠিন দায়িত্বটি শুধু তোমাদের উপর ফরস করেছি যে তাই নয় তোমাদের আগে যে সমস্ত মত অতিবাহিত হয়েছে ওদের উপরও আমি রোজার বিধানটাকে ফরস করেছি আরো একটি বিষয় জানার যে ফরস্ত করেছি আমি পৃথিবীর কোনো শক্তি তোমাদের উপর রোজাকে ফরস করে নাই ফরস করেছে কে রোজা আমাদের উপর কে ফরজ করেছেন আল্লাহ দয়ালু না নিষ্ঠুর দয়ালু দয়াবান আল্লাহ পাক বলেছেন আমি আদেশ করেছি ফরজ করেছি আমি তোমরা কাজ শুরু করে দাও আমি আল্লাহ নিজ কুদরতিভাবে তোমাদের থেকে এই রোজাটুকু আদায় করে নেব তোমরা শুরু করে দাও আল্লাহ সাহায্য নিয়ে যারা রোজা রাখতেছে বাস্তবেও দেখা যায় ওদের জন্য একবারে সহজ একবারে কি সহজ ষোলো ঘন্টা নয় এরা বলে যদি বিশ ঘন্টা হয় কোনো সমস্যা নাই ফরজ করেছেন আল্লাহ আদায় করে নেবেন আল্লাহ আমাদের শুধু হিম্মত থাকতে হবে কি থাকতে হবে হিম্মত আমাদের থাকতে হবে আদায় করে নেবেন কিন্তু আল্লাহ একটি উদাহরণ দিলে হয়তো আপনারা বিষয়টি আরো ক্লিয়ারলি বুঝবেন আপনা আপনার একজন দুর্বল ছেলেকে আপনার বিবেচনায় একটি কঠিন কাজের আদেশ দিলেন আপনি বুঝতেছেন যে কাজটি অত্যন্ত কঠিন কিন্তু কাজটি করার জন্য আদেশ দিলেন আপনার একজন দুর্বল ছেলেকে যেমন ধরুন পাঁচ বছর বয়সী ছেলে তাকে বলেছেন এক মন ওজনের একটি পাথর বাবা ওই পাথরটি নিয়ে আসো আপনি জানেন আপনার ছেলে পাথরটি নিয়ে আসতে পারবে না এটা আপনি ভালো করেই জানেন তারপরেও আপনি নির্দেশ দিয়েছেন কেন এই বিষয়টি যাচাই করার জন্য যে আপনার ছেলেটি আনুগত্যশীল কিনা আপনার কথা মানে কিনা যদি দেখেছেন ছেলেটি ওই পাত্রটাকে আনার জন্য দৌড় মারছে এবং টানাটানি করতেছে কিভাবে এটাকে মাথায় নিবে তখন যদি দয়ালু বাপ হয় বাপ দৌড় মারে গিয়ে যে বাবা বাবা সাজছে সাজছে বাপে গিয়ে নিজেই এটাকে নিয়ে আসার চেষ্টা করে সহযোগিতা করে তাহলে ছেলের থেকে চেয়েছেন কি বাপে ছেলে আমার আদেশটা মানে কিনা রমজান রোজা রাখা দীর্ঘ ষোলো ঘন্টা না খেয়ে আপনি থাকবেন এটা অত্যন্ত কঠিন এটা আল্লাহ পাক ভালো করেই জানেন তারপরেও আল্লাহ পাক আদেশ দিয়েছেন এই জন্য আমরা আনুগত্যশীল কিনা আল্লাহ পাকের এটা যাচাই করার জন্য আপনি দোয়া পড়ে রাখা শুরু করে দেন দেখবেন আল্লাহ পাক কুদরতিভাবে আপনার জন্য এই বিষয়ে কি করবেন সহযোগিতা করবেন সহযোগিতা করবেন এটা কোরআনের ওয়াদা রোজা রাখলে কি লাভ আয়াতের অগ্রভাগে আল্লাহ বলেছেন আল্লাহ কুম তাত্তাকুন যদি তোমরা আমার আদেশ মেনে রোজা রাখতে পারো তোমরা মোত্তাকি হয়ে যাবে কি হবে আমার সাথে কথা বলবেন কি হবে তোমরা মোত্তাকি হবে মোত্তাকি কাকে বলে আল্লাহ দিয়াত্তাকি সুবহার সন্দেহযুক্ত বস্তু থেকে যারা বেঁচে থাকে তাদেরকে মোত্তাকি বলে রোজা থাকতে পারলে আমরা হব মোত্তাকি মোত্তাকি হতে পারলে আমাদের কি লাভ হবে কোরআনের অন্য আয়াতে আল্লাহ পাক বলেছেন আল্লাহ ওয়ালিউল মোত্তাকিন আল্লাহ রব্বুল আলমিন মোত্তাকিদের গার্জিয়ান মোত্তাকিদের অভিভাবক মোত্তাকিদের মুরব্বী স্বয়ং আল্লাহ মুত্তাকিদের অভিভাবক যদি কোনো মানুষের অভিভাবকত্ব আল্লাহ রব্বুল আলমিন গ্রহণ করে যত মুসিবত তার সামনে আসুক না কেন সে ঠেকায় পড়বে না যেহেতু তার অভিভাবক কে আল্লাহ দুনিয়ার সামান্য নোংরা নেতার দোহাই দিয়ে আমরা চলি যে আমার সাথে অমুক নেতার হাত আছে অমুক নেতা আমার অভিভাবক বড় বড় জায়গা আক্রমণ করতে কুণ্ঠাবোধ করে না আল্লাহ যদি তার অভিভাবক হয় তাহলে এটা তার জন্য কত বড় একটা অর্জন কত বড় একটা সাহসের বিষয় কত বড় একটা পাওয়ার বিষয় রোজা রাখতে পারলে আমরা আল্লাহর মোস্তাকি হব জুতো মেরা তুসব মেরা ফলক মেরা জুমি মেরি আগার এক তো নেহি মেরা তো কুইশাই নেহি মেরি আল্লাহ যার জন্য হয়ে যায় গ্রহ নক্ষত্র পৃথিবীর সকল প্রাণী তার জন্য হয়ে যাবে আর আল্লাহ যার বিরোধিতা করবে পৃথিবীর সব কিছু যদিও সাময়িকের জন্য তার পক্ষপাতিত্ব করতেছে কিন্তু তার সেই সামনে কঠিন একটা মুসিবত সেটা অপেক্ষা করতে হবে আল্লাহ যদি কারো বিরোধিতা করে সাময়িক তার বিজয় দেখবেন হয়তো বা আপনারা মাল্লাহুল মাওলা পালাহুল কুল যার জন্য আল্লাহ তার জন্য সব কিছু যার জন্য আল্লাহ তার জন্য বাদশাহ হারুন রশিদ রহমতুল্লাহ আলাই খোলাফায় আব্বাসিয়াদের মধ্যে অত্যন্ত প্রভাবশালী এবং প্রতাপশালী একজন বাদশাহ বাদশাহ হারুন রশিদ হুজুর পাক সাল্লাহ চাচা হজরত আব্বাস রজিয়াল্লাহ তালা আনহুর বংশধরদের নিকট এই মুসলিম জাহানের খেলাপথ রাজত্ব প্রায় আটশত বছর ছিল তাদের মধ্যে অন্যতম হচ্ছে খলিফা হারুন রশিদ খুব প্রভাবশালী এবং প্রতাপশালী বাচ্চা তার রাজত্বের আয়তন ছিল তিপ্পান্ন লক্ষ বর্গ মাইল বাংলাদেশ তার আয়তন লক্ষ নাকি হাজার বাংলাদেশের আয়তন ক হাজার বর্গ মাইল ছাপ্পান্ন হাজার বর্গ মাইল আর বাচ্চা হারুন রশিদের রাষ্ট্রের আয়তন ছিল তিপ্পান্ন লক্ষ বর্গ মাইল চিন্তাটা করেন কত বড় প্রভাবশালী এবং প্রতাপশালী বাচ্চা ঘটনাক্রমে এই বাচ্চা একজন কালো বাঁধির উপর আসে হয়ে যায় কালো বাঁধির প্রেমে পড়ে যায় তার এই প্রেমের কাহিনী যেতে যেতে আস্তে আস্তে মন্ত্রীদের কানেও চলে যায় কারণ প্রেম মহাব্বত ভালোবাসা এটা এমন এক জিনিস শত চেষ্টা করেও এটাকে লুকিয়ে রাখা যায় না আতর বিক্রেতা হাজার চেষ্টা করে আতর গ্রামটাকে লুকিয়ে রাখতে পারবে না প্রকাশ হয়ে যাবে একজন ছেলে একজন মেয়ের মধ্যে যদি প্রেম থাকে ওরা এটাকে হাজার গোপন করার চেষ্টা করবে কিন্তু এরপরও মানুষ জেনে যায় এসকো মেসকো এটা গোপন করা যায় না কখন বাচ্চা আরুন রশিদ একজন কালো বান্দির প্রেমে পড়েছে আস্তে আস্তে এটা মন্ত্রীদের কানে চলে যায় কথা কি বুঝতেছেন কিনা আমার মন্ত্রীরা কানাঘুষা করতে লাগলো যে ছি একজন প্রভাবশালী আর প্রতাপশালী বাচ্চা এই আপনারা কথা কেন বলেন এই যে এই ভদ্রলোক কথা কেন বলেন কি শুনুন তো মদন সাহেব কোথায় আপনার পেনগুলো দিয়ে আছেন যে কথা খেয়াল করেন খেলনা করলে ঘটনা বলবো কিছুই বুঝবেন না তার প্রেমের কথা মন্ত্রীদের কানেও পৌঁছে যায় মন্ত্রীরা বাচ্চাকে দীক্ষা দিতে লাগলো যে আমাদের বাচ্চা যদি ইচ্ছে করত তিপ্পান্ন লক্ষ বর্গমাল আয়তন তার রাজ্যের আয়তন কত সুন্দরী থেকে সুন্দরী মহিলাকে সে গ্রহণ করতে পারত কি একটি কালো বাঁধির উপর আটে হয়েছে দীক্ষা দিতে লাগলো এটা বাচ্চার কানেও আসি যে মন্ত্রীরা অসন্তুষ্ট কানাঘুষা করতেছে তখন বাচ্চা হারুন রশিদ চিন্তা করলো যে ওদেরকে বুঝিয়ে দিতে হবে কথায় নয় কাজের মাধ্যমে কাজের মাধ্যমে ওদেরকে বুঝিয়ে দিতে হবে যে আমি কেমন বাঁধির উপরা বাঁধির প্রেমে পড়েছি কারণ অনেকে কথায় কথার বাহার আছে কিন্তু কাজের ঠনটন কিছুই নাই মুখে বাহার এই করবো সেই করবো একবারে উদার কাজ কর কথা ছাড়ো কথা নহে ছাড় ইহ কালে কাজ হইবে অপার কাজ কর কথা ছাড়ো যদি না হয় কিছু ষোলো আনা না হইলে হইবে কিছু কিছু কথা ছাড়ো কাজ কর কথার থেকেও কাজের মূল্য বেশি হুজুরবাদ সাল্লাহ আলহি আসাল্লাম জীবনে কথার থেকেও কাজ করে গিয়েছেন বেশি কাজের মাধ্যমে যেটাকে আমলি দাওয়াত বলা হয় নবী প্রকাশ করে গিয়েছেন হুজুর সাল্লাহ আলাইসাল্লামের যতগুলো হাদিস কিতাবাদিতে লিপিবদ্ধ হয়েছে আমার স্টাডি এবং জানা অনুযায়ী হাদিসের সবচেয়ে বড় কিতাব আল্লামা হাফেজ হেমাদুদ্দিন আপনি কাসির রহমতুল্লাহ আল্লাহ লিখিত হাদিসের কিতাব জামিউল মাসানি ও শুনেন আটত্রিশ বলিয়ম প্রত্যেকটা বলিয়মে সাতশো থেকে পাঁচশো পাতা তারপরে হাদিসের যে কিতাবটি ইমামে বুখারি রহমতুল্লাহ আল্লাহর উস্তাদ ইমাম আবকর ইবিন আবি সাহিবা রহমতুল্লাহ আলাইয়ের লিখিত হাদিসের কিতাব আল মোসান্নাফ তিরিশ খণ্ডে তারপরের যে হাদিসের কিতাবটি তাও ইমাম বুখারি রহমতুল্লাহ আরো একজন উস্তাদ ইমাম আহমদ ইবিন হাম্বল রহমতুল্লাহ লিখিত হাদিসের কিতাব আল মোসনাদ বিশ শায়েখ আলী আল মুস্তাকির লিখিত হাদিসের কিতাব কান্দুল উম্মাল আঠারো খণ্ডের ইমাম বাই হাকি রহমতুল্লাহ আলাইয়ের মারফত সুনান আসার পনেরো খণ্ডের ইমাম বাই হাকি রহমতুল্লাহ আলাইয়ের আরো একটি হাদিসের কিতাব আর সুনানুল কুবরা দশ খণ্ডের হাফেজ নুরুদ্দিন আল হাইসামি রহমতুল্লাহ আল্লাহর হাদিসের কিতাব লিখিত হাদিসের কিতাব মাজমাহুজ জাওয়ায়ের দশ খণ্ডের ইমাম ইবনে হিব্বান রহমতুল্লাহ আল্লাহর লিখিত হাদিসের কিতাব আর সহি ইবনে হিব্বান কত বড় বড় হাদিসের কিতাব সাত হবে বুখারি শরীফ মুসলিম শরীফ নাসাই শরীফ ইবনে মাজা ত্রিমিদি শরীফ আবু দাবুদ শরীফ আমরা সাধারণত হাদিসের ছয়টি কিতাবের নাম শুনে থাকি কিন্তু আরো নবীর লক্ষ লক্ষ হাদিস রয়ে গেছে এই সমস্ত কিতাবাদির নামও আমরা শুনি নাই এই যে হাদিসের কিতাবগুলোর কথা বলেছি এগুলোর মধ্যে তিন ভাগের দুই ভাগ হচ্ছে কাজের এক ভাগ হচ্ছে কথা এই হাদিসগুলোর মধ্যে তিন ভাগের দুই ভাগ হচ্ছে কি কাজের হাদিস আর এক ভাগ হচ্ছে কথার হাদিস সুতরাং কথার থেকেও কাজের মূল্য বেশি আমরা অনেকেই তো বলি যে লম্বা লম্বা কথা বলে কাজের বেলায় কিছুই নেই সুতরাং বাচ্চা হারুন রশিদ চিন্তা করলো যে আমি একদম কালো বাঁধির প্রেমে পড়েছি এটা নিয়ে কি আলাপ আলোচনা কি কানাঘুষা এদেরকে কাজে দেখিয়ে দিত বাচ্চা হারুন রশিদ সকল মন্ত্রীদেরকে একত্রিত করেছেন একত্রিত করে ওদেরকে আদেশ করলেন রাজপক্ষে সরকারি কোষাগারে ট্রেজারিতে যে সমস্ত মণিমুক্তা আছে ওগুলো রাজপক্ষের সামনে মাঠে তোমরা ছিটিয়ে দাও মণিমুক্তাগুলো মাঠে তোমরা ছিটিয়ে দাও উন্মুক্ত মাঠে আদেশ পেয়ে মন্ত্রীদের আরো মন্তব্য কর রাজার তো দেখা যায় মাথায়ও মনে সমস্যা আছে কি মণিমুক্তা উনি বলতেছে মাঠে ছিটিয়ে দেওয়ার জন্য ওই দিক দিয়ে প্যামে পড়লো কালো বান্দির আবার এদিকটি দিয়ে বলতেছে গুলো মাঠে ছিঁড়ি দেওয়ার জন্য তারপরে তিনি আদেশ করেছেন প্রভাবশালী বাদশাহ ছিটে দেওয়ার পর তিনি একটা ঘোষণা করলেন এই মুহূর্তে যে মণিমুক্তার উপর যার হাত পড়বে সে ওইটার মালিক হয়ে যাবে এবং ওই মণিমুক্তা তার থেকে আর ফিরিয়ে নেওয়া হবে না বাচ্চার এই আদেশ শোনার সাথে সাথে মন্ত্রী মিনিস্টার যারা ছিল ওরা সকলেই মাঠে লাভ দিয়ে পড়ে একজনে একটাকে ধরতে লাগলো কারণ বাচ্চার ঘোষণা ঘটনাক্রমে ওই মজলিসে তার কালো বাঁধিটি উপস্থিত ছিল কালো বাঁধি উচিত ছিল মুখটা কুড়ানোর কিন্তু মুখটা না কুড়িয়ে কালো বাঁধি বাচ্চা হারুন রশিদের কাঁধের উপর হাত দিয়ে দাঁড়িয়ে আছে মন্ত্রীরা মনে মুখটা কুড়ায় আর মনে মনে মন্তব্য করে দেখ একদম কালো বাঁধি রং নাই ডক নাই কুশ্রী বিশ্রী এখন তো দেখি তার দেমাগো নষ্ট বাচ্চা এমন একটা আদেশ করলো যে যেটা ধরবে সে সেটার মালিক হবে আর দেখো সে উপরে দাঁড়িয়ে আছে মাঠ তো এখানে খালি হয়ে গেল মন্ত্রীরা এগুলো কুড়িয়ে নেওয়ার পরে বাচ্চা আনন্দ রশিদ ঘোষণা দিল তোমরা বসে যাও আপন আপন স্থান গ্রহণ করো আসন গ্রহণ করো আসন গ্রহণ করার পর বাদশাহ হারুন রশিদ মন্ত্রীদের সামনে তার কালো বাঁধিকে লক্ষ্য করে বলেছে ও বাঁধি আমি যে এখন ডিগলার দিয়েছি এই সুযোগ কি তুমি আর কখনো পাবে তো না তো আর তো না পাওয়ারই কথা তো তাহলে তুমি দাঁড়িয়ে রইলে কেন কেন মুখটা কুড়িয়ে নিলে না আচ্ছা রাজা সাহ আপনি একটু আগে যে কথা বলেছেন যে যে বস্তুর উপর হাত দিবে সে ওই বস্তুর মালিক হয়ে যাবে এই কথার উপর এখনো কি আপনি ঠিক আছেন আগের যুগের রাজা বাচ্চারা মুখ দিয়ে যেই কথা বের করত ওদের জীবন যেতে পারে তারপর তারা ওই কথা থেকে কখনো ফিরত না এটা ছিল আগের রাজা বাচ্চাদের বৈশিষ্ট্য ক্লাস ফোরের বাংলা বইতে একটা গল্প অনেকেই পড়েছেন হবুচন্দ্র আর গবুচন্দ্র হবুচন্দ্র রাজা বলে গবু চন্দ্রে ডেকে আইন করে দিও আজ আইন জারি করে দিও রাজ্যতে আজ থেকে আইন জারি করে দিও কি আইন কার থেকে ও পারবে না কো যতই মরক সুখে হাসবে আমার যত প্রজা হাসবে তত লোকে আইন করে দাও গবুচন্দ্রকে বলেছে আইন করে দাও আমার এই রাজ্যে কোনো মানুষ কানতে পারবে না রাজা রাইনের এত পাওয়ার অবস্থা হলো কি কারণ কান্দা তো নিষেধ সকলে হাসতে হবে ছাত্র দল ব্যত্র খেয়ে হাসে রোগ বিছানায় শুয়ে রুগী হাসছে অনায় আছে এখন মাস্টাররা যখন স্কুলে ছাত্রকে ফিটায় বাড়ি যত দূরে পড়ে ছাত্র তত দূরে হাসি উঠে রোগ বিছানা হাসপাতালগুলোতে রুগীরা হাসতেছে শুধু কান্নার কথা ওই যুগে নিয়ম ছিল যদি শুলিতে দৈনিক একজন আসামিকে না লটকাইত শুলি নষ্ট হয়ে যাইত রাজা সাহেবের কাছে আসি বলছে রাজা সাহেব শুলি তো নষ্ট হয়ে যাচ্ছে ক কেন অপরাধী নেই তারে আবার অপরাধী আপনি যে আইন করে দিয়েছেন একটা মানুষও তো কানতে দেখাই যায় না সকলে শুধু হাসতেছে আপনার আইনের যে পাওয়ার বাচ্চা সকলকে ডাকো ডাকার পরে বলছে কি তোমরা কি হাসতে পারো না হাসা ভুলে গিয়েছ কহ রাজা সাহেব আপনার আইনের পাওয়ার আমরা হাসা তো ভুলেই গিয়েছি কয় এটা কি ভুলের জিনিস এই কথা বললে রাজা সাহেব হে হে হে হে হে হে করে কেঁদে দেখা দিল যে এভাবে কেনতে পারো না তোমরা এখন গৌরচন্দ্র বলতেছে রাজা সাহেব আপনি যে এখন কেঁদলেন কান্দা তো আপনি নিষেধ করলেন কেনতে পারবেন এখন আপনি যে কেঁদলেন রাজা বলে আমার আইন লড়বে না এক চুল আমার সাজা আমি নিব তৈরি কর চুল ঘটনা কি বুঝছেন আপনারা রাজার আইনে রাজার ফাঁসি হয়েছে যদিও আইন তার বিপক্ষে হয়েছে কিন্তু সেই পল্টে যায়নি যে আমার ফাঁসি হবে আমি কেন কানলাম তারপর আমার কথা ঠিক থাকবে আগের যুগের রাজাদের কথা যেটা বলেছে সেটা কি বাস্তবায়ন তারা করেছে বর্তমান নির্বাচনী স্টার একটা বলা হয় যে ইসলাম ধর্মের উপর কোনো হাত দেওয়া হবে না কিন্তু ক্ষমতা আসার পর আগে ইসলাম ধর্মে জানাজা পড়ায় এটা বারোটা বাজায় ঠিক না বেটি আমার ভাইরা আগের যুগের রাজাদের কথা যেটা ছিল ওটার উপরে তারা অটল অটল থাকত কালোবানি বলেছে রাজা সাহেব একটু আগে যে কথা বলেছেন এটার উপর কি অটল আছেন যে যে বস্তুর উপর হাত দিবে সে ওটার মালিক তো হ্যাঁ আমি একটু সেটার উপর অটল তো তাহলে একটু দেখুন আমার হাতটা কোথায় আছে তাহলে একটু দেখুন আমার হাতটা উনার হাত কোথায় ছিল রাজা সাহেবের এই কালো বান্দিটা যেন বুঝিয়ে দিল রাজা সাহেব কিছুক্ষণ আগে আমি ছিলাম বান্দি আপনি ছিলেন রাজা আর এ আইন পালন করার কারণে আমি হয়ে গেলাম পুরা রাজ্যের বাদশাহ আর আপনারা সকল হয়ে গেলেন আমার গোলাম জুতু মেরা তো সব মেরা ফলক মেরা জমি মেরি আগার ये তু নেহি মেরা তো तो নেহি মেরি তো আমার ভাইরা বলেছিলাম রোজা থাকলে লাল লাগুন তার তাগুন মোত্তাকি হওয়া যায় মোত্তাকি সাহাবাইকরাম তাবে তাবিন সলবে সালেহীন ওরা একজন যখন আরেকজনকে দেখতো বলতো ভাই আমাকে একটা উপদেশ দাও নসিহত করো তখন বলতো উসি বিতা কোয়াল্ল উসি উসিকুম বিতাকুয়াল্লাহ তাকুয়া অর্জন করো একজন আরেকজনকে তাকুয়ার আদেশ করতেন আমার ভাইরা তাকুয়ার এক লাভ তো বলেছি তাকুয়া হলে মোত্তাকি হওয়া যায় আর মোত্তাকি তাকুয়া যে অর্জন করে তাকে মোত্তাকি বলে আর মোত্তাকি আল্লাহর বন্ধু এক নাম্বার উপকার দ্বিতীয় নাম্বার উপকার আল্লাহ পাক কোরআনে বলেন অমাইয়াত তাকিল্লা হাইয়াজা আল্লাহু মাকরাজা ওয়ারযুকুহু মিন হাইতু লা ইয়াহতাসিব যে ব্যক্তি তাকু অর্জন করবে আল্লাহ পাক তার জন্য সকল মুসিবত থেকে বের হওয়ার পথ করে দিবে এমন এবং এবং এমন জায়গা থেকে তার জন্য রিজিকের ব্যবস্থা করবেন যেটা সে কল্পনা করেও পারে নাই এমন জায়গা থেকে আল্লাহ পাক তার জন্য রিজিকের ব্যবস্থা করবেন যদি কোনো মানুষ তাকুয়া অর্জন করতে পারে তাকুয়া মানে খোদাবিধি তাকুয়া মানে কি খোদাকে ভয় করা প্রত্যেক কাজে খোদাকে ভয় করা এটার নামে তাকুয়া तुम शौक से कॉलेज में पढ़ो पार्क में फूलो तुम शौक से कॉलेज में पढ़ो पार्क में फूलो जायज है गुबारू में उड़ो सरखफे झूलो ফসে কে সুখুন আকবরে আজ কারা হে আজ আল্লাহ নবী আপনি হাকি কদ না ভুলো আকবর এলাহাবাদী মারহুম বলেছেন তুমি কলেজে পড়ো ভার্সিটিতে পড়ো ইউনিভার্সিটিতে পড়ো পার্কে মে পুলো পার্কে যাও সরকারতে ঘুরো তুমি ये सब जायज है জায়েজ হ্যায় গুবারু মে উড়ো তর্ক পেজু মোট কথা তুমি আমেরিকায় থাকো তুমি জাপানে থাকো খারজি মাদ্রাসায় পড়ো কমি মাদ্রাসায় পড়ো স্কুলে পড়ো দোকানদারি করো কৃষিকাজ করো যা মতো তাই করো করতে পারবে তবে যে কাজে করবে পথে কে সখন আকবরে আর যে কারা হেয়া আকবর এলাহাবাদী বলেছেন আমার একটা কথা স্মরণ রাখবে কি আল্লাহ নবী আপনি হাকি কত কোনা ভুলো আল্লাহ এবং আল্লাহর নবীকে এবং তোমার বাস্তবতাকে কখন ভুলবে না যা আল্লাহ আমাকে দেখতেছে আমি যত গোপনে বসে গুণা করি না কেন যত নিরবতায় গিয়ে আমি গুণা করি না কেন আমার আল্লাহাক দেখছেন কিনা ভাই এই জিনিসটা আমাকে খেয়াল রাখতে হবে তা কুয়া মানে খোদাবিধি সংকেত কথা আরো একটু উপকার যে তাকু অর্জন করবে আল্লাহ রব্বুল আলমী তার জীবনের যাবতীয় গুণাখাতা মাফ করে দেবে এবং তার আজও আল্লাহ পাক বৃদ্ধি করে দিবে আমার ভাইরা আইনের মাধ্যমে কখনো আইনের মাধ্যমে আইন প্রয়োগ করে কখনো অপরাধ বন্ধ করা যাবে না কথা বুঝতেছেন কিনা আমার আইনের মাধ্যমে কখনো অপরাধ বন্ধ করা কি যাবে না আল্লাহর ভয় আমার আর আপনার অন্তর্ভুক্ত যখনই আসবে তখন অপরাধ বন্ধ হবে যদি আইনের মাধ্যমে অপরাধ বন্ধ হইতো বর্তমান অন্যান্য রাষ্ট্রের কথা বাদ দিন আমাদের বাংলাদেশের কথা বলুন হাজার হাজার army BDR BGB police RAB কোকরা ইত্যাদি কিন্তু অপরাধ কি গত পাঁচ বছর আগ থেকে কমতেছে নাকি আরো কয়েকশো গুণে বেড়ে যাচ্ছে বরঞ্চ দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হচ্ছে কিনা বোঝা গেল আইন দিয়ে ক্ষমতা প্রয়োগ করে কখনো দেশে শান্তি আনা যাবে না শান্তি আসার <coughs> একটাই মাত্র মাধ্যম সেটা হলো কি বলেন সেটা হলো কি তাকুয়া আল্লাহর ভয় আপনার অন্তরে আসতেই হবে গুনায়ের পথ বন্ধ করতে হবে তখন অপরাধ বন্ধ হবে গুনায়ের পথ চালু রেখে যদি আইন প্রয়োগ করেন কখনো আমাদের এই দেশ থেকে অপরাধ নির্মূল হবে না যদি সুদের লাইসেন্স দেওয়া হয় মদের লাইসেন্স দেওয়া হয় পতিতালয়ের লাইসেন্স দেওয়া হয় নারীদের জন্য ফোনটা ব্যবহারকে হারাম করা হয় তাহলে ইফটিজিং এই দেশ থেকে কখনো কি হবে না বন্ধ হবে নারীদেরকে ঘরের ভিতরে ঢুকার ব্যবস্থা করেন তখন গিয়ে ইফতিজিং বন্ধ হবে দর্মিয়ানে কারে দরিয়া তখতে বন্দম কর দাই দর্মিয়ানে কারে দরিয়া তখতে বন্দম কর দাই বাজমি গুই কে দামন তর্ম কোন হুশিয়ারে বাস বাজমি গুই কে দামন তর্ম কোন হুশিয়ারে বাস আমার ভাইরা সব বন্ধ হবে যদি এদেরকে ঘরের ভিতরে ঢুকানো যায় পর্দা ব্যবহার করা হারাম করে আর বলে ইফতিজিং বন্ধ করতে হবে এটা কোশ্চিন কালেও কি হবে না ঘরের চকির নিচে দামি সুস্বাদু সুটকি রেখে যদি বিড়ালের উপর আইন প্রয়োগ করা হয় যে একটি সুটকি যদি খাও দশটা ব্যাপ তোমাকে দেওয়া হবে বিড়ালে কি আইন মানবে কখনো কি করতে হবে বলেন না কেন কি করতে হবে সুটকিকে হেফাজত নিতে হবে সুটকিকে লুকাইতে হবে তখন বিড়াল এমনি সুদা হয়ে যাবে বন্ধুরা আমার মহিলাদেরকে অনেকে প্রশ্ন করে মহিলাদেরকে ঘরের ভিতরে রাখার অর্ডার দিয়ে মহিলাদের প্রতি আরো আকর্ষণ বাড়িয়ে দিয়েছে যদি মহিলাদেরকে পর্দার বিধান না করত ওরা বাইরে থাকতো দেখতে দেখতে মানুষের আকর্ষণ কমে যেত অনেকে প্রশ্ন করে যেদিকে পর্দার ভিতরে দেখার কারণেই তো এদেরকে দেখার এখন আগ্রহ বেড়ে গেছে যদি এরা অপেন সচরাচর হাঁটাহুটা করে তো এদের প্রতি আর কি থাকবে না আকর্ষণ থাকবে না আমি বলবো ইসলামী ব্যাংক সহ বাংলাদেশে যতগুলো ব্যাংক আছে ওই ব্যাংকের ভিতরে যেই হাজার টাকার নোট পাঁচশত টাকার নোটের বান্ডিলগুলোকে যদি ব্যাংকের লকারে লুকিয়ে না রেখে যদি রাস্তা এগুলোকে লটকিয়ে দেওয়া হয় আমাদের এই দেশের চোর ডাকাতি বন্ধ হবে ঠিক না ঠিক নাকি কথাটাও বাস্তব কথা বুঝেন না কেন টাকাগুলোকে যদি ব্যাংকের ভিতরে না রেখে রাস্তার মধ্যে লটকিয়ে দেওয়া হয় চুরি ডাকাতি বাড়বে না কমবে সবাই বলেন না কেন ঠিক তেমনি ভাবে মহিলাদেরকে যদি ঘরের বাহিরে নিয়ে আসা হয় এ কখনো কি জিনা বেবিচার কমবে না অনেকে বলেন তাহলে উল্টা করা হোক পুরুষেরা ঘর ভিতরে থাকুক মহিলারা বাইরে চলে যাক অসুবিধা কি তাহলে তো ভোটটা হয় কথা বুঝুন না আমার পুরুষেরা ঘরের ভিতরে ঢুকুক আর মহিলারা কোথায় ঘরের বাইরে তাহলে তো ভোটটা হয় ও ভাই সৃষ্টির রহস্য আপনাকে বুঝতে হবে যদি এ প্রশ্ন করেন বুঝতে হবে আপনি সৃষ্টির রহস্য সম্পর্কে অনবগত বোকা কারণ মহিলারা হচ্ছে দামি সম্পদ আর দুনিয়া কুল্লুহা মাতা অখয়রু মাতা ইদ্দুনিয়া আলমার আতুসলেহা নবীজির হাদিস নবী বলেছেন পুরা দুনিয়া পৃথিবী ব্যবহার সামগ্রী আর সবচেয়ে উন্নত ব্যবহার সামগ্রী হচ্ছে সৌদি নারী নারীরা দামি জিনিস এই জন্য দামি জিনিসকে ঘরের বাহিরে রাখে নাকি ঘরের ভিতরে রাখে সবাই বলেন আপনার স্বর্ণ এটা দামি বস্তু এটাকে কি উঠানে রাখেন নাকি ঘরের ভিতরে ডয়ারের ভিতরে আরো যে সোরা সন্দুক ওটার ভিতরে রাখেন সবাই কথা কেন বলেন না স্বর্ণকে কি ঘরের বাইরে রাখেন না ভিতরে রাখেন কেন ভিতরে রাখেন যেহেতু স্বর্ণ এটা কি আর জুতা এটা অত্যন্ত সস্তা জিনিস আপনারা অন্যান্য বস্তু সস্তা জিনিস ওটাকে যদি ফতে ফেলে রাখেন কোনো সমস্যা নেই স্বর্ণ যেহেতু দামি জিনিস এটাকে ঘরের ভিতরে রাখতে হবে আবে গিনা হামা যা ইয়াবে আদাবে মহলা লালে দুশোয়ারা বদসা ইয়াদা আদা নিস্তে আজিজ পুরুষকে সৃষ্টি করেছেন আল্লাহ মহিলাকে সৃষ্টি করেছেন আল্লাহ পুরুষ এবং মহিলার সৃষ্টিকর্তার নামকে আল্লাহ এই যে ফ্যান যেই ইঞ্জিনিয়ার আবিষ্কার করেছে সেই এই ফ্যানটাকে চালানোর জন্য একটা ফর্মুলাও দিয়েছেন আমাদেরকে যে ফ্যানটাকে যদি এভাবে এভাবে ফিটিং করো তখন ফ্যানটা চলবে কথা বুঝতেছেন কিনা আমার একটা মোটর সাইকেল বলেন একটা দোকান বলেন দুনিয়ার যাবতীয় জিনিস যে ওই জিনিসটাকে সৃষ্টি করেছেন আবিষ্কারক ওই বস্তুটাকে চালানোর জন্য সে একটা ফর্মুলাও দিয়েছেন না দেন নাই ফর্মুলাও দিয়েছেন ওই ফর্মুলা মতে চললে ওটা চলবে আর ফর্মুলা মতে না চললে এটা বিকল হবে নষ্ট হবে আল্লাহ রব্বুল আলমিন মহিলাদেরকে সৃষ্টি করেছেন সৃষ্টি করে মহিলারা চলবে কিভাবে তার ফর্মুলা কি কোরআনে বাতলিয়ে দিয়েছেন কিনা অকরণা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা আল্লাহ পাক বলেছেন ফি হে মহিলারা তোমরা গৃহপান্তরে অবস্থান করবে আর পুরুষদেরকে বলেছেন তোমরা বাইরে অবস্থান করবে রিজিক অন্বেষণ করবে সময় নেই অন্য সময় ইনশাল্লাহ আলোচনা করব কোরআন হাদিসের অসংখ্য আয়াত এবং হাদিস দিয়ে আমরা এই কথা প্রমাণ করতে পারবো ইনশাল্লাহ যে মহিলাদের কর্মক্ষেত্র কখনো ঘরের বাইরে নয় বরং তো ঘরের ভিতরে যেহেতু এটা দামি বস্তু অসংখ্য প্রমাণ দিয়ে আপনাদেরকে আমি বুঝাতে পারবো ইনশাল্লাহ সামনে আলোচনা হবে সময় যেহেতু কম রোজা রাখলে মোত্তাকি হওয়া যায় বলেন রোজা রাখলে কি হওয়া যায় মোত্তাকি হওয়া যায় তো রমজান মাস তো প্রায় সমাগত আমরা সকলেই জানি ভূমিকা স্বরূপ কিছু কথা বললাম এখন থেকে আমরা রোজা রাখার প্রস্তুতি গ্রহণ করতে হবে নবীজি এত আমলদারি ছিল এর পরেও রোজা আসার দুই মাস আজ থেকে দোয়া করতে থাকতেন আল্লাহম্মা বারিক লানা পি রজাবা অবাল্লিক না রমাজন এ দোয়া করতেন কিনা ভাই অনেক আজ থেকে নবীজি প্রস্তুতি নিতেন আর আমরা রমজানের প্রস্তুতি নিই বুট দশ কেজি ছোলা পাঁচ কেজি ওই ধরনের বেসন ইত্যাদি এরপরে পানীয় জিনিস আমরা এগুলো ফ্রিজে সংগ্রহ করি মাছ আগে থেকে কিনে রাখি যে রোজা আসলে খাবি থেকে টমাটো আগে থেকে ফ্রিজে ঢুকা যায় এটার নাম রোজার প্রস্তুতি নয় এটার নাম কি নয় রোজার প্রস্তুতি নবী তো রোজা আসলে মাজা খিচত আমরা যেভাবে গুরুত্বপূর্ণ কোনো একটা কাজের আগে মাজা খেছি যাতে করে মজবুত করে ওই জিনিসটা ধরতে পারে আমাদের নবীজি এভাবে রোজার আগেই রোজার জন্য প্রস্তুতি নিতেন যাবতীয় কাজকর্ম রোজা আসলে ছেড়ে দিতে হবে আমাদের ব্যবসায় বেড়া যারা আছেন মালিশ তো করতেছে যে রোজা আসলে ধুম ব্যবসা করবে অনেক ব্যবসায় আছেন ডাক করবেন না আমাদের এই নিয়ত অনেকে মালিশ তো করতেছে যে রোজা আসলে ধুম ব্যবসা করবো রাত দিন চব্বিশ ঘন্টা কিন্তু আমাদের নবী কখনো ব্যবসা করেছেন ব্যবসা করা হারাম না যায় আমি এটা বলি না আপনি ব্যবসা করুন হালাল রিজিক অন্বেষণ করুন এটা ফরজ তলাবুল হালাল তলাবু কাশ্মীর হালাল ফরেই যেতুন বাদাল ফারেই হালাল রিজিক অন্বেষণ করা এটা করা এটা ফরজ এটা কি আপনাকে শরীয়তে বলো না যে তুমি মসজিদে পড়ে থাকো আর তোমার জন্য রিজিক চলে আসবে বাতের প্লেট চলে আসবে আল্লাহ পাক আপনাকে এটা বলে নাই আল্লাহ পাক বলছেন ফাইজা কুজিয়াতি সলা নামাজ যখন আদায় করে ফেলবে মসজিদে আর বসে দেখো না অপ্তাগু মিন ফজলিল্লাহ জমিনে ছড়িয়ে পড়ো এবং হালাল রিজিক কি করো রিজিক অন্বেষণ করবেন তবে রমজানের প্রতি একটু কি রাখতে হবে বলেন স্মরণ রাখতে হবে রমজানটা সুন্দরভাবে রাখবেন তারাবির নামাজগুলো ঠিক করে পড়বেন ইনশাআল্লাহ ভূমিকা স্বরূপ কিছু বললাম ধারাবাহিকভাবে সামনের জুমাগুলোতে আলোচনা চলবে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে রমজান জন্য পূর্ণভাবে প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন ও আখের দাওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলমিন যারা সুন্নত পড়ে না সেরা সুন্নত পড়বে